রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মিনীন এই সিরিজ আলোচিত হবে রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলাই সঈদিন মোহাম্মদ ও আলা আলহি তসলিমান কাসিরা স্ত্রীদের মাঝে সমতা রক্ষার ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম ছিলেন খুবই সচেতন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার স্ত্রীদেরকে প্রত্যেককে সমানভাবে সময় দিতেন জীবনের শেষ দিকে যখন আল্লাহ রসুলের নয়জন স্ত্রী ছিলেন তখন তিনি প্রতিদিন একজন স্ত্রীর কাছে থাকতেন অর্থাৎ প্রতি আট দিন পর একজন স্ত্রী রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে কাছে পেতেন যেহেতু উম্মুল মিনিন সাউদা রদি আল্লাহুয়ানহা তিনি বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে স্বেচ্ছায় নিজের দিনগুলো আয়েশা রাদি আল্লাহুয়ানহাকে উপহার দিয়েছিলেন তাই অন্য স্ত্রীদের তুলনায় আয়েশা রাদি আল্লাহুয়ানহা প্রতি আট দিনে দুই দিন রসুল্লাহকে কাছে পেতেন অর্থাৎ রাসুলের স্ত্রীরা প্রায় সপ্তাহখানেক পরে রাসুলকে কাছে পেতেন ফলে তাদের মনে একাকিত্ব এবং অন্য স্ত্রীর প্রতি ঈর্ষা জেগে ওঠা স্বাভাবিক ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ব্যাপারটা বুঝতেন এবং এই জন্য প্রতিদিন তিনি প্রত্যেক স্ত্রীর সাথে দেখা করতেন তাদের সাথে কথাবার্তা বলতেন এবং গল্প করতেন আ ইশা রদিয়াল্লাহু আনহা বলেছেন প্রতি রাতেই তিনি এক এক করে আমাদের প্রত্যেকের ঘরে আসতেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের সবার ঘরে আসতেন কিন্তু ঘনিষ্ঠ হতেন না এরপর সেদিন যে স্ত্রীর ঘরে থাকার কথা তিনি তার ঘরে রাত কাটাতেন কুর্তুবী রাহিমাউল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কাজ করতেন স্ত্রীদেরকে আশ্বস্ত করার জন্য এবং মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য ফলে যখন তিনি যে স্ত্রীর ঘরে থাকতেন তখন অন্য স্ত্রীরা এতে অসন্তুষ্ট হতেন না ইমাম নবী রাহিমাউল্লাহ বলেন এই হাদিসের মাধ্যমে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উত্তম আখলাকের একটি নমুনা দেখতে পাই সকলের সাথে কিভাবে সদয় আচরণ করতে হয় সেটা আমরা শিখতে পারি এখানে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও তিনি তাদের সবাইকে কিভাবে সময় দিতেন এবং তাদের সাথে দেখা করতেন কথাবার্তা বলতেন গল্প করতেন অথচ আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় দিনের পর দিন রাতের পর রাত এমনকি মাসের পর মাস চলে যায় স্ত্রীর সাথে দেখা হয় না বাইরে বন্ধুবান্ধবের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে সময় কাটায় কিন্তু ঘরে ফিরে এসে পরিবারের কাউকে সময় দেওয়া হয় না ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই আমরা অনুমান করতে পারি এই ব্যক্তির সাথে তার স্ত্রীর সম্পর্ক কেমন হবে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম আল্লাহ তাল্লাহ ইবাদতবন্দী করতেন সেখানে প্রচুর সময় দিতেন কিন্তু এরপরেও তার স্ত্রীদেরকে সময় দিতে ভুলতেন না আয়েশা রাদি আল্লাহ আনহা বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফজরে দুই রাখা সুন্নত সালাত পড়তেন এরপর আমি জেগে থাকলে আমার সাথে কথা বলতেন নয়তো জামাতের সময় হওয়া পর্যন্ত শুয়ে অপেক্ষা করতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোনো সফরে যেতেন তখন কোন স্ত্রীকে সাথে নিয়ে যাবেন এই বিষয়টা সমাধানের জন্য তিনি কুররা করতেন বা লটারি করতেন এই লটারির বিষয়টা হচ্ছে এরকম যে একটি পাত্রের মধ্যে তিনি কাগজে এক একজনের নাম লিখে রাখতেন এবং এরপর সেখান থেকে একটি কাগজ উঠাতেন সেখানে যে স্ত্রীর নাম উঠত তিনি তাকে সফরসঙ্গী হিসেবে নিয়ে যেতেন এভাবে আয়সা রাদি আল্লাহু আনহা বিভিন্ন সফরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সফর সঙ্গী হয়েছেন এবং সফরে বিভিন্ন ঘটনা রয়েছে যা এক এক করে আসতে থাকবে ইনশাআল্লাহ একবার কোনো একটি সফরে আয়সা রাদি আল্লাহু আনহা যেই উটের উপরে বসাচ্ছিলেন হঠাৎ করে সেই উটটি ব্যাপরা হয়ে ছুটতে থাকে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুবই পেরেশান হয়ে যান এবং তার মুখ ফুটে বের হয়ে আসে ওয়া আরুসা অর্থাৎ হায় আমার বধূ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে একসাথে একই পাত্রে খাবার খেতেন শুধুমাত্র তাই নয় আয়েশা রাদি আল্লাহু আনহা পানি খাওয়ার সময় পাত্রের যেখানে মুখ লাগিয়ে পানি খেতেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেখান থেকেই মুখ লাগিয়ে পানি খেতেন আয়েশা রাদি আনহা গোস্তযুক্ত হাড়ের টুকরা খাওয়ার সময় যেখানে কামড় দিতেন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম সেখান থেকেই কামড়ে খেতেন আয়েশা রাদি আনহা হাড়ের যেখানে মুখ লাগাতেন রাসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামও সেখানে মুখ রাখতেন আয়েশা রাদি আল্লাহ আনহা বলেছেন একবার আমি হায়েজ অবস্থায় ছিলাম অর্থাৎ মাসিক অবস্থায় ছিলাম পানি পান করলাম এরপর আল্লাহ রাসুল সেই পাত্র থেকে পান করতে শুরু করলেন আমি দেখলাম পাত্রের ঠিক যেখানে আমি মুখ লাগিয়েছি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামও ঠিক সেখানেই মুখ রাখলেন এবং সেখান থেকে পান করলেন আয়েশা রাদিউল্লাহু আনহা বললেন আপনি এই পাত্র থেকে পানি পান করলেন অথচ আমি তো হায়েজ অবস্থায় আছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিছুই বললেন না বরং আবারও পাত্রে সেখানেই মুখ লাগিয়ে পানি পান করলেন এখানে আয়সা রাদি আনহা এই হাদিসে মাসিকের কথা পৃথকভাবে উল্লেখ করেছেন এর কারণ হচ্ছে জাহিলি যুগে আরবরা মনে করত মাসিকের সময় একেবারেই স্ত্রীদের কাছে আসা যাবে না তাদের থেকে পুরোপুরি আলাদা থাকতে হবে এবং এই ধারণার পেছনে ইহুদিদের কালচার ও তাদের ধর্মগ্রন্থের প্রভাব ছিল ইহুদিরা মাসিকের সময় একেবারেই তাদের স্ত্রীদের কাছে আসতো না এই বিষয়টা এতটাই অতিরিক্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে যদি স্ত্রী কোনো কিছু স্পর্শ করত তাহলে তারা সেই থালাবাটি স্পর্শ করত না সেখান থেকে খেত না এভাবে আরও অনেক আজগুবি নিয়ম তৈরি করেছিল যেমন স্ত্রীর সাথে একই টেবিলে না বসা একই থালায় খাবার না খাওয়া কিংবা মাসিক চলাকালীন পুরো সপ্তাহের সময়ে তাকে একেবারে আলাদা করে রাখা পৃথক বিছানা দেওয়া ইত্যাদি ইহুদিদের কাছ থেকে এগুলো আরবদের মধ্যে ছড়িয়ে পড়েছিল কিন্তু ইসলামে আল্লাহ তালা এই ধরনের অতিরিক্ত বাড়াবাড়ির কোনো বিধান দেননি মাসিক চলাকালীন সময়ে শুধুমাত্র স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ এছাড়া সেই সময়ে স্বামীকে স্ত্রী থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে এই ধরনের কোনো নিয়ম নেই এ কারণে আইসারা আল্লাহু আনহা উক্ত হাদিসে মাসিকের কথাটি পৃথকভাবে উল্লেখ করেছেন আইসা রাদি আল্লাহু আনহা বলেছেন মাসিকের সময় আমি আল্লাহ রাসুলের মাথার চুল আছড়ে দিতাম অর্থাৎ মাসিক চলাকালীন সময়ে একজন নারী তার স্বামীর সেবা করতে পারবে রান্না করতে পারবে একই প্লেটে খাবার খেতে পারবে একই বিছানায় ঘুমাতে পারবে এসব নিষিদ্ধ নয় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে দাওয়াত খেতে গেলে আয়েশা রাদি আল্লাহু আনহাকে সাথে নিয়ে যেতেন আল্লাহ রাসুলের একজন অগ্নি উপাসক বা মাজুসি প্রতিবেশী ছিল অর্থাৎ পারস্য এলাকার একজন প্রতিবেশী ছিল একবার সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দাওয়াত দিল রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই লোকটিকে বললেন আমার সাথে কি আয়েশাও যাবে সেই পারস্যের লোকটি বলল না রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমিও যাব না লোকটি পরপর দুইবার এলো এবং আবারও দাওয়াত দিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবারও একই কথা বললেন তৃতীয়বারেও লোকটি ফিরে এলো আল্লাহ রসুল আবারও একই কথা বললেন যে আয়েশাকে কি আমি সাথে নিয়ে যেতে পারবো অবশেষে লোকটি রাজি হলো তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আয়েশা রাজি আল্লাহ আনহা দুজনেই সেখানে দাওয়াত খেতে গেলেন এই ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ ইসলামী আদব শিক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তিনি যদি তার সাথে অতিরিক্ত কাউকে নিয়ে আসতে চান তাহলে আদব হচ্ছে দাওয়াতদাতার কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া এবং তাকে আগেই এই বিষয়টা জানানো দাওয়াতদাতাকে না জানিয়ে অতিরিক্ত লোক নিয়ে দাওয়াত খেতে যাওয়া ইসলামী আদব নয় আর দাওয়াতদাতা যদি সাথে অতিরিক্ত লোক আনার অনুমতি না দেন তাহলে অতিরিক্ত লোক নিয়ে দাওয়াত খেতে যাওয়ার অনুমতি নেই এই হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদগণ তারা বলেছেন খুব সম্ভবত এটি ঘটে থাকবে মদিনার একেবারে শুরুর দিকে হিজরি সনের শুরুর দিকের ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম একাকি দাওয়াত খেতে যেতে চাননি এর কারণ হতে পারে তখন নবী পরিবারে ভীষণ অভাব ছিল তখন ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না এই অবস্থায় আল্লাহ রাসুল সাল্লাহ বাইরে থেকে দাওয়াত খেয়ে আসবেন আর ঘরে তার স্ত্রী অনাহারে থাকবেন এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পছন্দ করেননি আর ওদিকে রাসুলের সেই পারস্যের প্রতিবেশী সে পরপর দুইবার যখন রাসুলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল এর কারণ হতে পারে তার ঘরেও অভাব ছিল অর্থাৎ শুধুমাত্র একজন মেহমান আপ্যায়ন করারই ব্যবস্থা ছিল কিন্তু রাসুল যখন পরপর দুইবার আয়েশার কথা উল্লেখ করলেন তখন সেই দাওয়াতদাতা বিষয়টির গুরুত্ব বুঝতে পারল এবং তৃতীয়বারে যখন সে আবারও আমন্ত্রণ জানাতে এলো তখন সে অতিরিক্ত খাবার জোগাড় করেছিল এবং এভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আনহাকে নিয়ে সেখানে দাওয়াত খেতে গিয়েছিলেন আয়েশা রদি আল্লাহু আনহা ছিলেন অল্প বয়সী একজন নারী এবং তিনি ছিলেন খুবই প্রাণোচ্ছল হাসি খুশি স্বভাবের রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রী উম্মুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আনহার সাথে আয়েশার বয়সের উপযোগী নির্মল আনন্দ করতেন এরকম একটি বিখ্যাত ঘটনা হচ্ছে আয়েশা রাদি আল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতার ঘটনা আয়েশা রাদি আল্লাহু আনহা বলেছেন একবার একটি সফরে আমি আল্লাহ রাসুলের সাথে ছিলাম তখন আমি ছিলাম ছোট বালিকা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাফিলার লোকদের পিছনে চলে আসলেন এবং লোকদেরকে বললেন তোমরা সামনের দিকে চলে যাও লোকেরা আগের দিকে চলে গেল তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি আয়েশা রাজি আল্লাহ আনহা তাতে রাজি হলেন তারা দুজন দৌড় প্রতিযোগিতা শুরু করলেন তখন আয়েশা রাজি আল্লাহু আনহা দৌড়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হারিয়ে দিলেন আয়েশা বলছেন আমি জয়ী হলাম কিন্তু আল্লাহ রাসুল কিছুই বললেন না এরপর অনেক দিন পর আবারও একই ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আয়েশা রাজি আনহা বলছেন এরপর আমি কিছুটা মোটা এবং স্থূলাকার হয়ে গেলাম আবার একবার আমি রাসুলের সাথে সফরে বের হয়েছিলাম রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কাফিলার লোকদেরকে বললেন তোমরা সামনের দিকে চলে যাও লোকেরা সামনের দিকে চলে গেল এরপর রাসুলুল্লাহ বললেন এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি কিন্তু এবার দৌড় প্রতিযোগিতায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সামনে চলে গেলেন তিনি জয়ী হলেন এবং আয়েশা রাদি আল্লাহুয়ানার কাছে এসে বললেন এটা হচ্ছে সেই আগের দিনের প্রতিশোধ তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুচকি হাসছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রাদি আল্লাহুয়ানাকে স্নেহ করে ভালোবেসে ও আইস বা আ ইস্যু এভাবে ডাকতেন যার অর্থ হচ্ছে ছোট্ট আয়েশা আয়েশা রদি আল্লাহুয়ানহা এবং রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের আরেকটি বিখ্যাত ঘটনা হচ্ছে হাফসিদের বর্ষা খেলা দেখার ঘটনা এবং এই ঘটনায় তাদের দুজনের পারস্পরিক ভালোবাসা খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে আয়েশা রাজি আল্লাহু আনহা বর্ণনা করেছেন তিনি বলেন একবার আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে দেখলাম আমার ঘরের দরজায় তিনি দাঁড়িয়ে আছেন তখন হাফসি বালকরা বর্ষা নিক্ষেপের প্রতিযোগিতা করছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার গায়ের চাদর দিয়ে আমাকে ঢেকে ফেললেন আমাকে আড়াল করলেন এভাবে আমাকে তার পিছনে রাখলেন আর আমি ওদের সেই বর্ষা খেলা দেখছিলাম যতক্ষণ পর্যন্ত আমার ভালো লাগলো আমি ততক্ষণ পর্যন্ত খেলা দেখলাম এরপর স্বেচ্ছায় সেখান থেকে চলে এলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন সুতরাং তোমরা এই ঘটনা থেকে বুঝতে পারলে অল্প বয়সী মেয়েরা কী ধরনের আমোদ প্রমোদ পছন্দ করে এই দিনটি ছিল ঈদের দিন আর হাফশিদের সেই বর্ষা খেলা এটা ছিল বর্তমান যুগের সামরিক মহড়ার মতো সুতরাং সেই বর্ষা খেলা এটা নিছক খেলা ছিল না এটা ছিল জিহাদের প্রস্তুতির অংশ আজকালকার যুগে মানুষ যেভাবে অনর্থক স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে এটা তেমন ছিল না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো অনর্থক কাজে সময় নষ্ট করতেন না সুতরাং সেই খেলা ছিল জিহাদের প্রস্তুতির একটা অংশ সেই খেলা দেখার সময় আয়েশা রাদি আনহা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পেছনে এমনভাবে দাঁড়িয়েছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাথা ছিল রাসুলের ঘাড়ের উপরে রাখা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কান এবং ঘাড়ের মাঝখানে মাথা রেখে উকি মেরে খেলা দেখছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার গাল ছিল তার গালের সাথে লাগানো রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছিলেন হে বনু আরফিদা তোমরা চালিয়ে যাও তোমরা খেলা চালিয়ে যাও এরপর একসময় আমি খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম তখন রসুলুল্লাহ আমাকে বললেন বুকি যথেষ্ট হয়েছে আয়েশা বললেন লা তাজ আল ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল তাড়াহুড়া করবেন না তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন আয়েশা রাদি আল্লাহু আনহার জন্য একটু পরে আবার বললেন এবার হয়েছে আয়েশা রাদি আল্লাহু আনহা আবারও একই জবাব দিলেন এবং বললেন তাড়াহুড়া করবেন না আল্লাহ রাসুল অর্থাৎ তিনি বললেন আরেকটু দেখি আরেকটু দেখি এখানে একটি মজার বিষয় আছে এবং সেই বিষয়টি আয়েশা রাদি আল্লাহুয়ানহা নিজেই বর্ণনা করেছেন আয়েশা রাদি আল্লাহুয়ানহা তিনি বলেছেন আসলে আমার খেলা দেখার তেমন কোনো ইচ্ছা ছিল না বরং আমি চেয়েছি রাসুলের সাথে যেন আরও কিছু সময় ওভাবে দাঁড়িয়ে থাকতে পারি আর অন্যদের তুলনায় রাসুলের কাছে আমার মর্যাদা কেমন সেটাও পরীক্ষা করার ইচ্ছা ছিল অর্থাৎ আইসা রাজি আল্লাহু আনহা আরও কিছু সময় দাঁড়িয়ে খেলা দেখতে চাইলেন শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আরও কিছুটা সময় দেন কিনা সুহান আল্লাহ এমনই বুদ্ধিমতী ছিলেন আমাদের মা উম্মুল মিনিন আইসা রাদি আল্লাহু আনহা অবশেষে এক পর্যায়ে আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন এবার হয়েছে আয়েশা বললেন হ্যাঁ তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে এবার যেতে পারো এই হাদিসের মাধ্যমে শুধু রাসুলের প্রতি আয়েশা রাদি আল্লাহু আনহার ভালোবাসা নয় বরং আলেমরা মন্তব্য করে বলেছেন আল্লাহ রাসুল তিনি আয়েশাকে কতটা ভালোবাসতেন সেটাও এই ঘটনা থেকে বোঝা যায় চাইলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রাদি আল্লাহু আনহার পাশে দাঁড়িয়ে তাকে খেলা দেখানোর ব্যবস্থা করে দিতে পারতেন কিংবা তাকে খেলা দেখতে দিয়ে নিজে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা করেননি বরং নিজের কাঁধে নিজের ঘাড়ের উপরে আয়েশা রাদি আল্লাহু আনহার মাথা রাখার ব্যবস্থা করে এবং নিজের চাদর দিয়ে আয়েশা রাদি আল্লাহু আনহাকে ঢেকে দিয়ে তিনি সেই হাফসিদের বর্ষা খেলা দেখানোর ব্যবস্থা করে দিয়েছিলেন এরপর যতটা সময় পর্যন্ত আয়েশা রাদি আল্লাহু আনহা তৃপ্ত হননি ততক্ষণ পর্যন্ত তিনি নিজে সেখানে দাঁড়িয়ে তাকে সময় দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কত ব্যস্ত মানুষ ছিলেন সারা দুনিয়ার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব উম্মতের প্রতি চিন্তা এত কিছুর পরেও তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদি আল্লাহু আনহাকে সময় দিতে তিনি ভুলেননি ছোটবেলায় আয়েশা রাদি আল্লাহু আনহা সাধারণ খেলাধুলা করতে পছন্দ করতেন শৈশবে তিনি অন্য মেয়েদের সাথে খেলতেন এবং দোলনায় দোল খেতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ঘরে আসতেন তখন আয়েশা রাদি আল্লাহু আনহার বান্ধবীরা খেলা ফেলে পালাত কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন ছোটদের খেলাধুলাকে তিনি খারাপ মনে করতেন না তাই তিনি আয়েশা রাদি আল্লাহু আনহার বান্ধবীদেরকে ডেকে আনতেন এবং তাদেরকেও আয়েশা রাদি আল্লাহু আনহার সাথে খেলতে বলতেন তখন তারা ফিরে আসতো এবং একসাথে সবাই খেলতে থাকত মাঝে মাঝে আয়েশা রাদি আল্লাহু আনহা কাপড়ের পুতুল বানিয়ে খেলতেন এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেছেন এইসব পুতুলের কোনো বাহ্যিক আকৃতি ছিল না বা কোনো প্রাণীর মতো আকৃতি ছিল না সেগুলো দেখতে বোঝা যেত না যে এগুলো কি এ কারণেই সেই সব খেলনা দিয়ে খেলতে রসুলসাল্লাহ সাল্লাম তাকে নিষেধ করেননি আয়েশা রাদি আল্লাহনার খেলা দেখেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মজা পেতেন এবং তিনি জিজ্ঞেস করতেন এটা কি আয়েশা রাজি আল্লাহুয়ানহা মজা করে বলতেন এটা আমার মেয়ে এটা আমার ঘোড়া আর এসব কথা শুনে হেসে ফেলতেন রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আনন্দ করা এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত এবং তার জীবনে এই রকম ঘটনার দৃষ্টান্ত আমরা দেখতে পাই এই ধরনের ঘটনাগুলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে মজবুত করে তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে কাসিমি রাহিমাউল্লাহ বলেছেন কৌতুক এবং মজা করলে নারীরা অনেক আমোদিত হয় দাইনুরি রাহিমাউল্লাহ বলেছেন ওমর আল্লাহু আনহু কত দৃঢ়চতা ব্যক্তিত্বের মানুষ ছিলেন তিনিও বলেছেন স্ত্রীর সাথে শিশুর মতো কৌতুকপূর্ণ আচরণ করো কিন্তু যখন প্রয়োজন দেখা দিবে তখন সত্যিকার পুরুষের মতো এগিয়ে এসো উমুল মিনিন আয়েশা রাজি আল্লাহু আনহার জীবন থেকে আরও একটি চমৎকার ঘটনা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সংসার জীবন খুবই সাদামাটা ছিল সেখানে অভাব অনটন ছিল কিন্তু সেখানে আনন্দের কোনো কমতি ছিল না প্রায়ই ঘটত মজার মজার সব ঘটনা একবার কোনো এক কারণে আয়েশা রাদি আল্লাহু আনহা একটু উঁচু গলায় কথা বলছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে এমন সময় ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন আয়েশা রাদি আল্লাহু আনহার পিতা আবু বকর রাদি আল্লাহু আনহু রাসুলের ঘরে তার মেয়ে আয়েশা উঁচু গলায় কথা বলছে এটা শুনে সাথে সাথে থেমে গেলেন আবু বকর রাদি আল্লাহু আনহু এরপর অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলেন ঘরে ঢুকেই আবু বকর বললেন এ কি আয়েশা আল্লাহর রাসুলের সাথে জোরে গলায় কথা বলছো এই বলে হাত উঁচু করে মারতে গেলেন আয়েশাকে অমনি আয়েশা রাদি আল্লাহু আনহার সামনে এসে দাঁড়ালেন রাসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আবু বকরের হাত থেকে ছাড়িয়ে নিলেন তার প্রিয়তমা স্ত্রী আয়েশাকে এমনকি আয়েশাকে টেনে লুকিয়ে ফেললেন তার পেছনে মেয়েকে আর শাসন করার সুযোগ পেলেন না পিতা আবু বকর রদি আল্লাহু আনহু তাই তিনি সেখান থেকে চলে গেলেন এরপর নবী সাল্লাহ সাল্লাম আয়সা রাদি আল্লাহু আনহাকে বললেন দেখলে কিভাবে তোমাকে বাঁচিয়ে দিলাম এই লোকের হাত থেকে এখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইচ্ছাকৃতভাবে আউবকর রাদি আল্লাহু আনহুকে এই লোক বা হাজার রাজুল এভাবে বলেছেন একটু পর আবার আউবকরা সিদ্দিক রাদি আল্লাহু আনহু সেই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবার তিনি শুনলেন ঘরের ভেতর থেকে তাদের দুজনের হাসির আওয়াজ আসছে নবী সাল্লাহ আলহিহাল্লাম এবং আয়সা রাদি আল্লাহু আনহা তারা দুজন হাসছিলেন এবার দুজনের হাসির শব্দ শুনে আউবকর আর সিদ্দিক রাদি আল্লাহুয়ানহু খুশি হলেন আর বাইরে থেকে তিনি বললেন আল্লাহ রাসুল একটু আগে আপনাদের যুদ্ধের সময়ে আমি সাথে ছিলাম এবার সন্ধির সময়েও আমাকে সাথে নিন আমাকে ভেতরে আসার অনুমতি দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে ভেতরে আসার অনুমতি দিলেন এই ঘটনায় তিনটি শিক্ষণীয় বিষয় রয়েছে প্রথমত এই ঘটনা থেকে বোঝা যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ব্যক্তি জীবনেও একেবারে ঘরোয়া জীবনেও আমাদের জন্য বহু শিক্ষণীয় বিষয় এবং সর্বোত্তম আদর্শ রয়েছে আল্লাহ তাল্লাহ চাইলে রাসুলের ব্যক্তিগত জীবন এমন হতে পারত যেখানে তার স্ত্রীদের সাথে কখনোই একেবারে সাধারণ কোনো মনোমালিন্যের ঘটনাও ঘটত না কিন্তু এরপরেও সব ঘটনা ঘটেছে এই কারণে যেন সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে সুখময় আনন্দময় করতে পারি দুই নম্বর পয়েন্ট দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা বিশ্বাস এবং আস্থা দৈনন্দিন জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে সাধারণ মনোমালিন্য এটা হতেই পারে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এটা অন্য আর কোনো সম্পর্কের মতো নয় এটা পুরোপুরি ভিন্ন একটি বিষয় যদি স্বামী স্ত্রী দুজনেই নেককার হন তবুও তাদের মাঝে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে এজন্য কিছু সময় স্বাভাবিক অপেক্ষা করা উচিত অধিকাংশ সময়ে দেখা যায় এমনিতেই এই বিষয়গুলো ঠিক হয়ে যায় তৃতীয় পয়েন্ট স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিরোধের বিষয়গুলো নিজেরাই নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া এটাই সর্বোত্তম পদ্ধতি তৃতীয় পক্ষের সেখানে এসে নাক গলানো উচিত নয় আয়েশা রাদি আল্লাহু আনহার পিতা আউবকর সিদ্দিক রাদি আল্লাহু আনহু যখন সেখানে এলেন এমনকি নিজের মেয়েকে মারতে গেলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাকে থামালেন এমনকি আয়েশাকে টান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 তিনি তোমাদের মাঝে সৃষ্টি করেছেন পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা ও দয়া নিশ্চয় এতে চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন রয়েছে রাসুল্লাহ সাল্লাম তার ব্যস্ততা সত্ত্বেও আয়েশা রাদি আল্লাহু আনহাকে সময় দিতেন সমস্ত উমুল মিনিনদেরকে সময় দিতেন এই সম্পর্কে অনেকগুলো ঘটনা ইতিমধ্যেই আমরা বলেছি আয়েশা রাদি আল্লাহু আনহা প্রায়ই বিভিন্ন গল্প শোনাতেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আরব সমাজে যে সমস্ত লোককাহিনী প্রচলিত ছিল সেই রকম গল্পগুলো রাসুলকে বলতেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনতেন এমনই একটি বিখ্যাত ঘটনা হচ্ছে আবু জারা এবং উম্মে জারার ঘটনা এই হাদিসটি খুবই দীর্ঘ তবে মূল কথা হচ্ছে সেখানে এগারো জন নারী একবার তারা একটি মজলিসে একত্রিত হয়েছিল এবং প্রত্যেক নারী তাদের স্বামীদের কাহিনী বর্ণনা করছিল এভাবে বর্ণনা করতে করতে এগারো নম্বর নারী যিনি ছিলেন তার নাম ছিল উম্মে জারা তিনি তার স্বামী আবু জারার কাহিনী বলছিলেন ঘটনার মূল অংশ হচ্ছে উম্মেজারা এবং আবু পরস্পর দুইজনকে খুবই ভালোবাসতেন সেই ভালোবাসার কাহিনী উম্মেজারা বর্ণনা করেছেন এরপর কোনো একটি কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীতে উম্মেজারা একজন অত্যন্ত সম্পদশালী মর্যাদাবান ব্যক্তিকে বিয়ে করেন উম্মে সেই দ্বিতীয় স্বামী উম্মে খুবই আরামায়েশ এবং আনন্দে রেখেছিল কিন্তু এরপরেও উম্মে বলতো তার দ্বিতীয় স্বামীকে বলতো যদি আপনি পৃথিবীর সব কিছু আমাকে দিয়ে দেন তবুও আবু যারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার এক ভাগও হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই পুরো কাহিনী শোনার পরে আয়সারা দিয়ে আল্লাহ আনহাকে বললেন তোমার প্রতি আমার ভালোবাসা উম্মে জারার প্রতি আবু জারার ভালোবাসার মতো তো একটাই পার্থক্য আমি কখনোই তোমাকে তালাক দেব না কখনোই তোমাকে পৃথক করে দেব না সুতরাং এই ঘটনা থেকে আমরা একটি উদাহরণ পেলাম যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন এবং তাদেরকে সময় দিতেন পাশাপাশি রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রাদি আল্লাহ আনহাকে কতটা ভালোবাসতেন সেটাও এই হাদিস থেকে জানা যাচ্ছে কারণ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার প্রতি আমার ভালোবাসা উম্মে জারার প্রতি আবু জারার ভালোবাসার মতো তবে তার থেকেও পার্থক্য হচ্ছে সেই আবু জারা উম্মে জারাকে পৃথক করে দিয়েছিল কিন্তু আমি কখনও তোমাকে তালাক দেব না এবারে আসুন জানা যাক আমাদের মা উম্মুল মিনীন হা ইশারাদি আল্লাহ আনহা কীভাবে স্বামী রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের সেবা করতেন সেই প্রসঙ্গে কিছু কথা একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি কম্বল গায়ে দিয়ে মসজিদে গেলেন এবং একজন সাহাবি কম্বলটা দেখে বললেন আল্লাহ রসুল এই কম্বলে তো ময়লার দাগ দেখা যাচ্ছে সাথে সাথে কম্বলটা খুলে আয়েশা রাদি আল্লাহু আনহার কাছে পাঠিয়ে দিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম আয়েশা রাদি আল্লাহু আনহা পানি আনলেন নিজ হাতে কম্বলটা ধুয়ে ফেললেন এরপর সেটাকে রোদে শুকালেন আবার পাঠিয়ে দিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে এভাবেই সবসময় স্বামী রাসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের সেবা যত্ন করতেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন ওহে নারী জাতি তোমরা যদি স্বামীর অধিকারের কথা জানতে তাহলে স্বামীর জুতা পরিষ্কার করে দিতে তোমাদের চেহারা দিয়ে এই হাদিসটি বিশুদ্ধ এবং এসেছে ইবনে হিব্বানে সুতরাং স্বামীর প্রতি দায়িত্ব স্বামীর অধিকার এবং স্বামীর মর্যাদার বিষয়গুলোকে এভাবেই বুঝতেন আমাদের মা উম্মুল মিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মিনিনরা প্রত্যেকেই স্বামী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের খেদমত করতেন সেবা করতেন এবং নিজের হাতে করতেন আয়েশা রদি আল্লাহু আনহাও ছিলেন তেমনি তিনি নিজ হাতে ঘরের সমস্ত কাজ করতেন নিজ হাতে আটা পিষতেন খাবার বানাতেন বিছানা প্রস্তুত করতেন অজুর পানি এনে দিতেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের মাথার চুল আছড়ে দিতেন মাথায় তেল দিয়ে দিতেন গায়ে আতর লাগিয়ে দিতেন কাপড় ধুয়ে দিতেন এমনকি রাতে ঘুমের সময় মিসওয়াক প্রস্তুত করে রাখতেন মাথার কাছে অজুর পানি নিয়ে আসতেন এই কাজগুলো আয়েশা রাদি আল্লাহু আনহা নিজেই করতেন এবং তিনি নিজেই এই ঘটনাগুলো বর্ণনা করেছেন একবার আয়েশা রাদি আল্লাহু আনহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন নারী জাতির উপর কার অধিকার সবচেয়ে বেশি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জবাব দিলেন তাদের স্বামীর এরপর আয়সারা দিয়ে আল্লাহু আনহা জিজ্ঞেস করলেন আর পুরুষের উপরে কার অধিকার সবচেয়ে বেশি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জবাব দিলেন তার মায়ের স্বামীর প্রতি নারীদের সবচেয়ে বড় দায়িত্ব বড় কর্তব্য এবং স্বামীদের সবচেয়ে বড় অধিকার হচ্ছে আনুগত্যের অধিকার স্ত্রীরা তাদের স্বামীর আনুগত্য করবে কারণ এটাই আল্লাহ তাল্লাহার বিধান আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله পুরুষ নারীর কর্তা এর কারণ আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এটা এজন্য যে পুরুষ তাদের ধন সম্পদ খরচ করে সুতরাং পুণ্যময়ী নারীরা তারা হয় অনুগতা এবং স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ধনসম্পদ এবং নিজেদের ইজ্জত আবরুর হেফাজতকারিনী আল্লাহর হেফাজতে তারা তা হেফাজত করে واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا আর স্ত্রীদের মধ্যে যদি তোমরা কারো অবাধ্যতার আশঙ্কা করো তাহলে তাদেরকে সদুপদেশ দাও তাদের বিছানা ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো এরপর যদি তারা তোমাদের অনুগতা হয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ বা অজুহাত অন্বেষণ করো না নিশ্চয়ই আল্লাহ সুউচ্চ সুমহান অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার আছে তেমনইভাবে স্ত্রীদেরও অধিকার আছে পুরুষদের উপরে ওয়ালির রেজা আলী আলাইহিন্না দারাজাত আর নারীদের উপরে পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে ইসলামে স্ত্রীর অন্যতম গুণ হচ্ছে স্বামীর আনুগত্য করা এবং অনুসরণ করা স্বামীর পছন্দ অপছন্দের ব্যাপারে খেয়াল রাখা আয়সা রাদিয়াল্লাহু আনহা তার দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনে কখনও রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কোনো নির্দেশের বিরুদ্ধাচরণ করেছেন বা অমান্য করেছেন কিংবা এমনকি ইশারা ইঙ্গিতেও কোনো অপছন্দের কথা বুঝিয়েছেন এমন কোনো ঘটনা খুঁজে পাওয়া যায় না বরং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি কোনো বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করতেন সাথে সাথে আয়েশা রাদি আল্লাহ আনহা নিজেকে সংশোধন করে নিতেন একবারের ঘটনা আয়েশার আদি আল্লাহ আনহা অতি যত্ন সহকারে দরজায় একটি পর্দা টানালেন কিন্তু সেই পর্দাটি ছিল ছবিওয়ালা সেখানে ছবি ছিল এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ঘরে ঢুকতে যাবেন এমন সময় পর্দার দিকে তার চোখ পড়ল সাথে সাথে আল্লাহ রাসুলের চেহারায় অসন্তুষ্টি এবং রাগের চিহ্ন ফুটে উঠল এই দৃশ্য দেখে আয়সারা দিয়ে আল্লাহ আহ্না বুঝে ফেললেন নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে তিনি বললেন আল্লাহ রাসুল আমায় ক্ষমা করুন কোথাও ভুল হয়েছে কি রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম জবাব দিলেন যেই ঘরে ছবি থাকে সেখানে ফেরেস্তা প্রবেশ করে না একথা শোনার পর আয়সারা দিয়ে আল্লাহু আহ্না দ্রুত সেই পর্দাটি ছিঁড়ে ফেলেন এবং সেটাকে অন্য কাজে ব্যবহার করেন স্বামী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পছন্দ অপছন্দের ব্যাপারে খুবই সাবধান থাকতেন আইসা রাদি আল্লাহু আনহা কোনো কিছু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালো না লাগলে তিনি সেই কাজ কখনও করতেন না একবার এক মহিলা এসে আইসা রাদি আল্লাহু আনহার কাছে জানতে চাইল হাতে মেহেদি লাগানোর ব্যাপারে আইসা রাদি আল্লাহু আনহা বললেন আমার প্রিয়তম আমার মাহবুব মেহেদির রং খুব পছন্দ করতেন তবে এর গন্ধ বা ঘ্রাণ পছন্দ করতেন না কাজেই এটা হারাম নয় তোমার ইচ্ছা হলে লাগাতে পারো সুতরাং আয়েশা রাদি আল্লাহ আনহা এই খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল রাখতেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেহেদির ঘ্রাণ পছন্দ করতেন না আয়েশা আল্লাহ আনহা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জন্য সবসময় পরিপাটি অবস্থায় থাকতেন একজন মুসলিম নারীর জন্য করণীয় হচ্ছে স্বামীর জন্য নিজেকে সুন্দর পরিপাটি অবস্থায় রাখা এবং সাজসজ্জা গ্রহণ করা বুখারির হাদিসে এসেছে একদিন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম ঘরে এসে দেখেন আইসা রাদিয়াল্লাহু আনহা তার দুই হাতে দুইটি রূপার বালা পরে আছেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা দেখে জিজ্ঞেস করলেন এটা কি তখন আয়েশা রদিয়াল্লাহু আনহা জবাব দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার জন্য এই দুইটি গয়না প্রস্তুত করেছি আয়েশা রদিয়াল্লাহু আনহা বিষয়টি চিন্তা করছিলেন এক দিক থেকে আর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বিষয়টিকে চিন্তা করছিলেন আরেক দিক থেকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি একেবারেই সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করতেন আর এই হাদিস থেকে জানা যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই দুইটি বালা আয়েশা রাদি আল্লাহু আনহাকে উপহার দেননি বা কিনে দেননি বরং আয়েশা রাদি আল্লাহু আনহা নিজেই সেই দুইটি বালা প্রস্তুত করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই দুইটি বালা দেখে আয়েশাকে প্রশ্ন করলেন তুমি কি এই বালা দুইটির উপরে জাকাত দিয়েছ অর্থাৎ আয়েশা রাদি আল্লাহু আনহা যেখানে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে খুশি করার চিন্তা করছিলেন সেখানে রাসুলুল্লাহ সাল্লাহু আসাল্লাম চিন্তা করছিলেন আল্লাহ তাল্লার কাছে জবাবদিহিতার ব্যাপারে এ কারণেই তিনি প্রশ্ন করেছিলেন তুমি কি এর জন্য জাকাত আদায় করেছ আয়েশা রাদি আল্লাহু আনহা বললেন না আমি জাকাত দেইনি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যদি এগুলোর জাকাত আদায় না করো তাহলে এগুলো তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রয়োজন ব্যতীত ঘরে স্বর্ণ বা রূপা জমা রাখতে চাইতেন না এটা ছিল তার মনোভাব কিন্তু আয়েশা রাদি আল্লাহু আনহা সেভাবেই চিন্তা করেছিলেন যেভাবে অন্য নারীরা চিন্তা করে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জন্য নিজেকে অলঙ্কৃত করতে চেয়েছিলেন আরেকটি বর্ণনা থেকে জানা যায় আয়েশা রাদি আল্লাহু আনহা রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবদ্দশায় লাল রঙের কাপড় পরতেন সংসার জীবনের শুরুর দিকে আমাদের মা উম্মুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আনহার মাত্র এক সেট জামা ছিল সেটাই তিনি ধুয়ে বারবার পরতেন আয়েশা আল্লাহু আনহা বলেছেন তখন আমাদের মাত্র এক জোড়া জামা ছিল মাসিকের সময় আমি সেটাই পরতাম যদি তাতে কোনো রক্ত লেগে থাকতো তখন আমরা থুতু দিয়ে কিংবা নখ দিয়ে আছড়ে সেটা তুলে ফেলতাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি বিশেষ দামি জামা ছিল যার মূল্য ছিল পাঁচ দিরহাম মাঝে মাঝে অন্যান্য মহিলারা এসে সেই জামাটি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে ধার নিয়ে যেত বিয়ের দিনে পরার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসুলের জীবদ্দশায় আমার এমন একটি জামা ছিল যদি কোনো মহিলা বাসর রাতে নিজেকে সাজসজ্জা করতে চাইতো তাহলে আমার কাছ থেকে এসে সেই জামাটি ধার নিয়ে যেত আয়েশা আল্লাহু আনহা গলায় একটি নেকলেস বা হার পরতেন যেটা ছিল সাদা কালো মুক্তার তৈরি আজকের পর্বের সবশেষ পয়েন্ট আয়েশা আল্লাহু আনহার চোখে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন আদর্শ স্বামী হিসেবে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন একবার আয়েশা আল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পরিবারের সাথে কেমন ব্যবহার করতেন তখন আয়েশা রাদি আল্লাহুয়ানহা বললেন তিনি ছিলেন মানুষদের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের অধিকারী আর মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিনি সবসময় মুচকি হাসি হাসতেন আরেকবার জিজ্ঞাসা করা হয়েছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘরে থাকা অবস্থায় কি কি কাজ করতেন আইসারাদি আল্লাহুয়ানহা জবাব দিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের কাজে সাহায্য করতেন আর সলাতের সময় হলে আজান হলে তিনি সলাতের জন্য বেরিয়ে যেতেন অন্য একটি বর্ণনা এসেছে আয়েশার আদি আল্লাহু আনহা বলেছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তো একজন মানুষই ছিলেন যিনি নিজের কাপড় নিজে সেলাই করতেন ভেড়ার দুধ দহন করতেন এবং পুরুষরা বাসায় সচরাচর যেসব কাজ করে সেগুলো করতেন অন্য বর্ণনা এসেছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের জামা নিজে ধুতেন নিজের জুতা নিজে সেলাই করতেন বা মেরামত করতেন এবং পুরুষরা বাসায় সচরাচর যেসব কাজ করে তিনি সেগুলো করতেন সুতরাং ঘরে থাকা অবস্থায় রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম যথাসাধ্য তার স্ত্রীদেরকে সাহায্য করতেন এবং তাদের ঘাড়ে সাধ্যের অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দিতেন না আল্লাহ তালা আমাদেরকে রাসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ও আল্লাহ আলহি ওসাহবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia ডাব্লিউ অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015